উনিশ ব্র্যাকেটের মধ্যে আর হাইফেনের পর উনআশি তাহলে এই হাদিস নাম্বারে আপনারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাষতের নামাজের সংক্ষিপ্ত আকারে বিবরণ পাবেন সংক্ষিপ্তভাবে বিবরণ পাবেন এ হাদিসটির ভাবার্থ হচ্ছে যে আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম চাষতের নামাজ পড়তেন চার রাখা এবং আল্লাহর তৌফিক অনুযায়ী চার রাখাতেরও বেশি বেশি নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চাষতে নামাজ চার রাখাত পড়তেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী চার রাখাতেরও বেশি নামাজ পড়তেন এটা হলো চাষতের নামাজ এটাকে কোনো কোনো সময় বলা হয় সালাতুল আউয়াবিন সালাতুল আউয়াবিন বা চাষতের নামাজ যে আলাদা নামাজ তা নয় দুই নামাজ একই নামাজ এর টাইম হচ্ছে প্রায় সূর্য যখন উদয় হবে হতে শুরু হবে তখন থেকে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এর টাইম শুরু হয় আর সূর্যটি যখন পশ্চিম দিকে পশ্চিম দিকে ঢলে যাবে তার প্রায় পনেরো মিনিট আগে পর্যন্ত এই নামাজটি পড়া যায় বা সূর্য যখন একেবারে আকাশের উপরে থাকবে তার দশ পনেরো মিনিট আগেই এই নামাজ পড়া বন্ধ করে দিতে হবে এটাকে চাষদের নামাজ বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চার রাখাত পড়তেন যেমন কি এই হাদিসের মধ্যে পাওয়া গেল এবং চার রাখাতেরও বেশি পড়তেন ওলামাইকেরাম এই হাদিসটিকে কেন্দ্র করে বলেছেন যে চাষতের নামাজ পড়া সুন্নাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু পড়তেন তাই এই কাজটি হচ্ছে উত্তম কাজ সুতরাং আমরা চাষতের নামাজ পড়ব চাষতের নামাজ কমপক্ষে দুই রেখাত পড়া উচিত দুই রেখাত থেকে নিয়ে আট রেখাত পর্যন্ত পড়তে পারা যায় তবে প্রত্যেক দুই দুই রাখাত করে সালাম ফিরে দিতে হবে কোন কোন আলেমের মতে দুই রেখাত দুই রেখাত করে পড়তে তো পারা যায় কিন্তু এর শেষ সীমা নেই আপনি যত পারবেন তত পড়বেন কিন্তু বেশিরভাগ ওলামা কেরাম বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আট রাখাতও নামাজ পড়েছেন চাষের নামাজ যেমন কি মক্কা বিজয়ের সময় এই নামাজটি তিনি পড়েছিলেন আট রাখাত কোন কোন আলেম ওই নামাজটিকে বলেন যেটি হয়তো সুক্রিয়ার নামাজ ছিল মক্কা বিজয়ের সুক্রিয়া জ্ঞাপনের জন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার জন্য এই নামাজটি পড়েছিলেন তো যাই হোক আমরা যত পারবো সুযোগ নেওয়ার তালে থাকব এবং এই চার চার রাখাত করে নামাজটা আমরা পড়বো তবে হ্যাঁ প্রত্যেক দুই রাখাত পড়ে আমি আপনি সালাম ফিরে দেব এই চাষ এটিকে বলা হয় চাষতের নামাজ কিন্তু অনেক মানুষকে দেখা যায় এই নামাজটির কোনো খেয়াল রাখছে না আর এই হাদিসটি আপনাদের সামনে যে পাঠ করলাম হাদিসটি সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম চাষতে নামাজ চার রাখাত পড়তেন আরো বেশি পড়তেন কত বেশি পড়তেন এটা স্পষ্ট করে বলা হয়নি তাই অনেকগুলি ওলামাই কেরাম বলেছেন যে চাষতের নামাজের শেষ সীমা নেই কিন্তু কমপক্ষে দুই রাখাত পড়তে পারা যায় তো এটা কোনো ফরজ বা ওয়াজেব নামাজ নয় নফল নামাজ এই নামাজ পড়তে গেলে আপনি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে সক্ষম হবেন তবে হ্যাঁ ফরজ নামাজগুলি যেন আমরা ঠিক টাইমে ঠিক সময়ে পড়ি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে আমরা নামাজ পড়ব আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন ফরজ নামাজ এবং চাষের নামাজ ঠিকভাবে যত্ন সহকারে আদায় করতে পারি والسلام عليكم ورحمة الله وبركاته